ইবনু শিহাব রজেলাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট আয়সা রজেলাহ তাল্লাহা এর ঘটনা সম্পর্কে উরুয়াহ ইবনু মুসায়াব কামাহ ইবনু ওয়াক্কাস এবং উবায়দুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন তাদের বর্ণিত হাদিসের এক অংশ অন্য অংশের সত্যতা প্রমাণ করে যা অপবাদকারীরা আয়সা রদিল্লাহ তাল্লাহা সম্পর্কে রটনা করেছিল এদিকে ওয়াহি অবতরণ বিলম্বিত হল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী ও উসাম্মা রদিয়াল্লাহ তাল্লাহ্নকে স্বীয় স্ত্রীকে পৃথক রাখার ব্যাপারে পরামর্শের জন্য ডেকে পাঠালেন উসামা রদিয়াল্লাহ তাল্লাহ্ন তখন বললেন আপনার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত কিছুই আমরা জানি না আর বারিরা রদিল্লাহ তাল্লাহ্না বললেন তার সম্পর্কে একটিমাত্র কথাই আমি জানি তা এই যে অল্প বয়স্ক হবার কারণে পরিবারের লোকদের জন্য আটা খামির করার সময় তিনি ঘুমিয়ে পড়েন আর সেই ফাঁকে বকরি এসে তা খেয়ে ফেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন সেই ব্যক্তির বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে যার জ্বালাতন আমার পরিবার পরিজন পর্যন্ত পৌঁছেছে আল্লাহর কসম আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ব্যতীত কিছু জানি না আর এমন এক ব্যক্তির কথা তারা বলে যার সম্পর্কে আমি ভালো ব্যতীত কিছু জানি না